সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার কাছের দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব নিয়াতের বিশুদ্ধতা নিয়ে এসলাহে নিয়াত যে মানুষ যে কাজ করবে প্রতিটি কাজের প্রতিদান পাবে সে তার নিয়াতের উপরে যে নিয়াত করে যেই কাজ করবে ওই কাজের প্রতিদানটা হবে ওই নিয়াত অনুযায়ী সে যদি ভালো নিয়তে কোনো কাজ করে থাকে সে কাজটার জন্য সে নিশ্চয়ই প্রতিদান পাবে ভালো কিন্তু খারাপ নিয়াত করে খারাপ উদ্দেশ্য নিয়ে যদি কোনো কাজ করে সে কাজটা যতই ভালো হোক অথবা যতই তার প্রভাব প্রতিপত্তি থাকুক অথবা যতই বিষয়টা গুরুত্ব পাক না কেন সে কাজের প্রতিদানটা কিন্তু সে কোনোদিনই পাবে না বা তার প্রতিদানটা ভালো হবে না তো এই জন্য ইসলামী জীবনে মানুষের একজন মোমেনের একজন মুসলিমের জীবনের যতগুলো আমল আছে এই আমলগুলো কবুল হওয়ার জন্য তার নিয়াতের বিশুদ্ধতার বিকল্প নাই বিশুদ্ধ নিয়াত যদি না থাকে তাহলে তার আমল কবুল হওয়ার কোনো সুযোগ নাই এজন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত যে মানুষের আমলের কবুল হওয়ার নির্ভর করে তার নিয়াতের উপরে অথবা নিয়াত অনুযায়ী তার কর্মের ফলাফল বিবেচিত হবে আজকে এই বিষয়টা আমাদের সবার সামনে আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করার জন্য আমাদের এই স্টুডিওতে ইসলামী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমরা আলোচনায় প্রবেশ করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই আমার পাশে বসে আছেন ইসলামী বিশিষ্ট ব্যক্তিত্ব শায়েখ মুজাফর বিন মোহসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মুসলেহুদ্দিন সালাম আলাইকুম শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এক এক করে আমাদের এই বিজ্ঞ আলোচকদের কাছ থেকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি এই বিষয়ের উপরে তারা কথা বলবেন আলোচনা রাখবেন সে আলোচনা থেকে আমরা আমাদের জীবনকে সেভাবে গড়ার চেষ্টা করব তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাচ্ছি শেখ মাদানের কাছে আমরা জানতে চাইব যে আসলে এই নিয়াত জিনিসটা কি বা এই নিয়াত বলতে আমরা কি বুঝবো যে এটাকে আমরা বিশুদ্ধ করব অথবা পরিশুদ্ধ করব নিয়াত শব্দের মূল অর্থ হলো মনের সংকল্প ওই জন্য ওলামা একরামগণ এভাবে বলেছেন আর নিয়াতু মাহাল্লু হাল কল্প নিয়তের স্থান হলো দেল এটা কিন্তু মুখের কাজও নয় হাতের কাজও নয় বা অন্য কোনো কাজও নয় এটা মূলত মনের কাজ বর্তমান যে প্রচলিত আমরা দেখতে পাই যে বিভিন্ন কাজের জন্য আলাদা নিয়তের কিছু গদগাঁথা পাওয়া যায় বাজারে যেটার শরীয়তে তো কোনো ভিত্তি নাই এমনকি আমরা যে যেমন দেখি নামাজের ক্ষেত্রেই দেখি যে নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ তার ভিতরে নামাজের বাইরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ও মতো নামাজ পড়া নিয়ত করা আচ্ছা। সেখানে কিন্তু নিয়ত করাকে ফরজ করা হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা কিন্তু নিয়ত না করে আমরা পড়ে থাকি তার মানে ওই নিয়তটা না বুঝার কারণে নিয়ত যে মনের সংকল্প হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা না বুঝার কারণে আমরা কি করি নিয়ত পড়ে থাকি কিন্তু আসলে নিয়ত তো কোনো পড়ার পড়ার ওখানেও লেখা আছে নিয়ত করা নিয়ত করা ও কেতাবেও লেখা আছে যে নিয়ত করা ফরজ কিন্তু আমরা কি করতেছি নিয়ত পড়ছি পড়ছি কারণ নিয়তটার মান এটা আমরা বুঝি নাই আর একটু উদাহরণ দিলে সহজ হয়ে যাবে বিআই সাহেব হাটের ভিতরে হাট করছেন আর এক বিআই বলছেন বিআই সাহেব দোয়া করবেন এবার পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি তার মানে কি মানে আমি হজে যাওয়ার ইচ্ছে করেছি তাহলে আমরা বলতে পারি যে কোনো কাজ করার ইচ্ছে করা মনে মনে মনে মনে করা সংকল্প করা ইচ্ছা পোষণ করা সংকল্প করা বা কোন উদ্দেশ্যে এই কাজটা করলাম এই উদ্দেশ্যকেও আমরা নিয়ত বলতে পারি তো রাসুল্লাহাম বলছেন ইন্নামাল আমাল উবিন নিয়াত এখানে আমাদেরকে একদম নির্ধারিত করে দিচ্ছে কর্মের ফলাফল নির্ভরশীল নিয়তের উপর কোনো কাজের নিয়ত যদি পরিশুদ্ধ না হয় আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো এবাদত না হয় তাহলে সেই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যেমন রসুল্লাহ সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো মুসলিম ভাইয়ের জানা যায় শরিক হয় তাহলে তার এক কিরাত নেকি হবে সাহাবা কেন বলেন এক কিরাত কতটুকু তো বলেন এক কিরাত মানে হলো অহুদ পাহাড়ের সমান এত বড় একটি বিশাল পাহাড়ের সমান নেকি সে পাবে মুসলিম ভাইয়ের জানাজায় শরিক হতে হলে কিন্তু রসুল্লাহ সাল্লাম সেখানে বুখারির হাদিসে শর্ত করে দিচ্ছেন যে আল্লাহকে খুশি করার নিয়তে হবে এখন অনেকেই যায় হয়তো কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আগামীতে নির্বাচন করব তো এখন যত অথবা না গেলে কি মনে করবে এই যে মানুষের মন রক্ষার্থে অথবা সামাজিকতা রক্ষার্থে অথবা চক্ষু লজ্জায় অথবা দুনিয়াবি কোনো স্বার্থে যদি এই মহৎ কাজে হাজির হয় তাহলে তার হ্যাঁ, কোনো ধন্যবাদ শাহেক মাদানি আপনি নিয়াদের অর্থটা অত্যন্ত ক্লিয়ার করে আমাদের সামনে উপস্থাপন করেছেন আমি আশা করি বা আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতা কেউই এখন আর বুঝতে মনে হয় সমস্যা হচ্ছে না যে নিয়াদ করা আর নিয়াদ পড়া বিষয়টা ভিন্ন হবে আর কি তো আমি শেখ মুজাফরকে দৃষ্টি আকর্ষণ করব যে আমরা নর্মালি যেটা বুঝি বা আমাদের প্রচলিত সমাজে যেটা বুঝে যে নিয়াদ এই বিষয়টা প্রকাশ্যে বলতে হয় বা নীরবে হোক সরবে হোক এটা উচ্চারণ না করলে নিয়াতটা পরিপূর্ণ হচ্ছে না অথবা নিয়াতটা বোঝানো যাচ্ছে না আসলে নিয়াত কি মানে এর ভিতরে বিষয়টা কি শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি পরিষ্কার করে বলে দিয়েছেন কিন্তু বাস্তবতার সম্পূর্ণটাই উল্টা এখানে নিয়াতটার বিষয়টা গুরুত্ব আমরা যতটুকু দিয়েছি দেখা যায় যে নামাজের ক্ষেত্রে নিয়াত বলা বা নিয়াত পড়া আছে প্রত্যেকটা বিষয় শুধু একটা বিষয় নামাজে না রোজা হোক যে কোনো ইবাদতে হোক কাজে হোক জি জি কিন্তু এখানে আসল কথা হচ্ছে যে নিয়াতটা তো মানে করতে হবে তো কোনো সন্দেহ নেই তবে নিয়াতের পরিশুদ্ধিটা অনেকের মধ্যে নেই অথচ এবাদত কবুলের জন্য এটা কিন্তু এক নম্বর শর্ত আল্লাহ রব আলমিন বলছেন ওমা উমিরু ইল্লা আবুদুল্লাহ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহর এবাদত করব একনিষ্ঠ চিত্তে এই একনিষ্ঠ চিত্তে মানে একমাত্র এবাদতটা আল্লাহর জন্য হবে দুইটা শর্তের মধ্যে একটা উনি বলেছেন আল ইখলাসুফিল ইবাদা এবাদতটা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি রাজি করা যায় এটাই হলো নিয়ত আর আরেকটি হলো যে যেভাবে যে সময়ে যে স্থানে যে পরিমাণ যে সংজ্ঞায় করেছেন এইভাবে করার নাম হলো রাসুল সুন্নাতুর অনুসরণ এটা হচ্ছে দ্বিতীয় শর্ত এখানে অন্য একটা হাদিস থেকে পাই আমরা এই দুইটা শর্ত এক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইলা সুয়ারিকুম ইলা কুলুবিকুম আমালিকুম নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তোমাদের চেহারা সৌন্দর্য বা পোশাক সম্বন্ধে তাকাবেন না বরং লক্ষ্য করবেন তিনি তোমাদের অন্তরের দিকে এবং আমুল সমূহের দিকে তো দুইটা জিনিস এখানে থাকতে হবে আমি যে কাজটি করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করব আমুলটা যেটা করবো রসুল্লাহ সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী করবো আর কি ধন্যবাদ শেখ মুজাফরকে যে আমাদেরকে বাস্তব একটা চিত্র তুলে ধরেছেন তা আমরা এ বিষয়ে ডক্টর মুসলিহদ্দিনের কাছে জানতে চাইব যে এই নিয়াতের পরিশুদ্ধ এই বিষয়টা কি নিয়াত আবার কিভাবে পরিশুদ্ধ হতে পারে এই বিষয়টা আমাদেরকে একটু আলোচনা করবে আসলে ব্যাপারটা একটু ফিলোসফিক্যাল ধরনের যেহেতু আমরা নিয়তটা দেখি না অথচ সেটার উপর ভিত্তি করতে বলা হচ্ছে সে জায়গাটা কোন জায়গায় সেটা বলা হচ্ছে যে আত্মার ভিতরে মানে বুকের ভিতরে কোথাও এই জন্য আল্লাহ নবী বলেছেন সহেল বুখারির প্রথম হাদিস যেটা ওমর রাহু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামা ইয়াকুল ওহ আলাল মেম্বার মেম্বারের থেকে আল্লাহ নবী খতবা ইন্নামাল আমাল নিয়াত কাজ নিয়তের উপর কি তা কিন্তু আল্লাহ বললেন না আচ্ছা একটু তারপর ব্যাখ্যা ব্যাপক অর্থবোধক রেখে গেলেন তারপর দিলেন ব্যাখ্যা আলা নিয়া তাও বলেন না ইয়া তাও বললেন না ইউকুবালো বললেন না বলে ব্যাপক ভারত গুরু সৈয়দ নজির হোসেন সাহেব যিনি হাদিস পড়াতেন দিল্লিতে সাতাশ দিন পরাইতেন একটা হাদিস মানে বিষয় চিরজীবন কিভাবে সে অবকাশ রয়েছে আমল কবুল হওয়া আমল সহি হওয়া আমল পূর্ণাঙ্গ সব বিষয় জড়িত রয়েছে আপনি যেভাবে নিয়ত করেন সেভাবে হবে হমান খান আছে আমরা একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ এরপরেই আমরা ফিরে আসব আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক Heaven ও hell?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 আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমরা আলোচনা করতেছিলাম নিয়াত বলতে কি বোঝায় এবং এই নিয়াতটা কিভাবে হওয়ার দরকার আমল কবুলের জন্য সেটা কতটুকু প্রয়োজন তো আমরা এখন ডক্টর মুসলিহদ্দিনের কাছে জানতে চাইব যে এই নিয়াতের পরিশুদ্ধ এই বিষয়টা কি নিয়াত আবার কিভাবে পরিশুদ্ধ হতে পারে এই বিষয়টা আমাদেরকে একটু আলোচনা করবে আসলে ব্যাপারটা একটু ফিলোসফিক্যাল ধরনের যেহেতু আমরা নিয়তটা দেখি না অথচ সেটার উপর ভিত্তি করতে বলা হচ্ছে সে জায়গাটা কোন জায়গায় সেটা বলা হচ্ছে যে আত্মার ভিতরে বুকের ভিতরে কোথাও এই জন্য আল্লাহ নবী বলেছেন সাহেল বুখারির প্রথম হাদিস যেটা ওমর রাহু বলেছেন ইয়াকুল থেকে আল্লাহ আচ্ছা। ব্যাখ্যা ব্যাপক অর্থবোধক রেখে গেলেন তারপর দিলেন ব্যাখ্যা ইন্নামা ইয়াত আমেদুল্লাহ আমাল নিয়া তাও বলেন না ইয়া সেহ বেন তাও বললেন না তার ইউকুবালো তাও বললেন না বলে ইন্নামাল আমাল বেনিয়াত এতে বোঝা যাচ্ছে ব্যাপক অর্থবোধক ভারত গুরু সৈয়দ নজির হোসেন সাহেব যিনি হাদিস পড়াতেন দিল্লিতে সাতাশ দিন পড়াইতেন এই একটা হাদিস অবকাশ রয়েছে আমল কবুল হওয়া আও ইমরাত ইয়াতা কিংবা কোনো মহিলাকে বিয়ে করতে পারবে তার সুন্দর মহিলা তার কাম্য মেয়েটা সেখানে বিরাজ করছে ফা হিজরত হইলা মা হাজারা তার হিজরত যে জন্য সেই জন্যই মানে হিজরতের যেটা সেটা সে পাচ্ছে না গুরুত্বপূর্ণ রহস্য আছে এখানে হাজার আসকালানি বলেছেন সেটা ব্যাখ্যায় যে এখানে আল্লাহ বলেন ফামান কানাত হিজরত ইল্লাহ রসুলহি ফা আল্লাহর জন্য এবং রসুলের জন্য যে হিজরত করবে তার হিজরত আল্লাহ রসুলের জন্যই হবে কিন্তু ফমান কানাত হিজরত ইলা দুনিয়ায় বহা পৃথিবীর জন্য আও ইমরাতে এত জাওয়াজুহা ফা হিজরত ইলা মা হাজারে এখানে বললো না হাজরাত দুনিয়া আউল ইমরা না বলে আচ্ছা। ফা হিজরত ইলা মানে কত যে পথে যাস বেটা হ্যাঁ, হিজরতের প্রদর্শন করে ওই সকল জিনিস তার কাম্য না হাজরত হইলাম হাজারা এগুলা গুরুত্বপূর্ণ বিষয় না যা বেটা যা খুশি তা কর একটা অবস্থা এটা ধর্তব্য বিষয় না আমরা মাদানের কাছে আবার ফিরে আসছি যে এই নিয়াত বা ইচ্ছা পোষণ করা যদি নিয়াত হয় তাহলে প্রত্যেকটা কাজে গুরুত্বটা কিভাবে বুঝতে পারবো আমরা ধন্যবাদ আমরা প্রথমেই বলে আসছি যে নিয়তকে আমরা উদ্দেশ্য বলতে পারি যেমন ধরুন আমরা হজ করতে যাচ্ছি এখন হজ করার উদ্দেশ্যটা কি হজ করা কি আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্ট করা পরকালে নাজাত পাওয়া নাকি দুনিয়াতে হাজি আলহাজ হাজি সুপার মার্কেট এটা লেখা আচ্ছা আচ্ছা যদি লেখা হয় বা নাম করার জন্য হয় তাহলে নাম করাই হলো যদি এবাদত প্রদর্শনীর জন্য হয় তাহলে প্রদর্শনীর জন্যই হলো এখানে আমরা আর একটু সহজ করে বলতে পারি যে আমি আপনাদেরকে দাওয়াত দিতে গেলাম তো বললাম যে মুজাফর সাহেব আপনার দাওয়াত রইল আপনাকে যেতেই হবে আর লুকমান সাহেব আপনিও যেন তো আপনি বুঝতে পারলেন যে না তো আমাকে দাওয়াত দিল না একটা লোকাচার কথার কথা বলে গেল অনুরূপভাবে কথাবার্তা বলা শেষ করে চলে যাচ্ছে একটু বসে চা খেয়ে যেতেন তো ওটা আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারি যে এ তো চা খাওয়ানোর জন্য বলেনি এটা সামান্য লোকাচার হিসাবে কথা তো কুল মালিক মালিক ধীরাজ শাহেন শাহ আল্লাহ পাক বান্দার মনের খবর জানেন আলিমুম্বি জাতি সুদূর আলিমুম্বি জাতি তো বান্দা যে কাজটা করছে এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা যদি ভালো হয় তাহলে অবশ্যই ফল পাবে আর উদ্দেশ্য ভালো না পেলে আল্লাহ সেটা কবুল করবেন জি জি আমরা যখন লোকাচার দেখানো সমাদরকে গ্রহণ করলাম না লোকাচার দেখানো দাওয়াতকে গ্রহণ করলাম তা আল্লাহ রাবুল আলমিন তো অবশ্যই গ্রহণ করবেন না এক্ষেত্রে আর একটা কথা এখানে আমাদের জানা দরকার আর নিয়াতু তোহাউল আদাত ইলাল এবাদত নিয়তটা কোনো সময় স্বাভাবিক কাজকেও এবাদতে পূর্ণ করে দেয় আবার বাতিল করে দেয় যেমন কোনো ব্যক্তি যদি আর দিনের বেলা ঘুম পারে ঘুম পাড়াটা তো এবাদত নয় এটা তো নিজের শারীরিক শারীরিক প্রয়োজনে কিন্তু সে দিনের বেলা ঘুমাচ্ছে লাইলাতুল কাদরের রাত্রি জাগার জন্য আচ্ছা। লাইলাতুল কাদরের রাত্রিতে সে এবাদত করতে পারে জাগার জন্য দিনে ঘুমালো তো এই ঘুমটাও তখন তার এবাদতে পূর্ণ হবে অনুরূপভাবে সে শারীরিক সুস্থতা থেকে সিয়াম পালন করবে রোজা রাখবে এই জন্য সে কিছু খানার মাত্রায় কিছু দুধের অংশ বা কিছু উপাদেয় শক্তিশালী শক্তিশালী জিনিস এই খাদ্যটাও তখন তার এবাদতের মধ্যে গণ্য হবে যদি একটা লোক জানালা খুললো মসজিদের দিকে ঘর বানানোর সময় যে এই দিক থেকে আজান আসবে আজান শুনে আমি জাগবো তো এই জানালার পিছনে যে টাকাটা ব্যয় হলো ওটা এবাদত হলো এবাদতে গণ্য হলো প্লাস বাতাস আসতেই থাকলো বাতাসটা এমনি আসলো আর উদ্দেশ্যটা থাকলো আজান শোনা সে যদি বাতাস খাওয়ার জন্য যদি জানালাটা খোলে তো বাতাসই আসবে তার হ্যাঁ, আমরা আপনার কাছে বিষয়টা নিয়ে আবার আমরা ফিরে আসব তার আগে আমি ডক্টর মুসলির দৃষ্টি আকর্ষণ করছি যে অনেক সময় আমাদের অনেকে বলে থাকে যে যারা ইমাম হন তারা নিয়ত করবেন যারা মুক্তাদি হন তারাও নিয়ত করবেন তো ইমাম সাহেবকে এরকম নিয়ত করতে হয় কিনা যে আমি নামাজ পড়ছি এবং আমার পিছনে যারা তাদের নামাজও আমার পিছনে পড়ছে এইভাবে নিয়ত করার বিষয়টা কি জড়িত এর ভিতরে আমি কোন ইমামের পিছনে তারা সেটা আমি দেখতে আছি এটা আল্লাহর সাথে আমার কোনো বিষয় না আর ইমাম সাহেবের পিছনে কত জন দাঁড়াবে তা ইমাম সাহেব জানেনও না এটার সাথে নিয়তের কোনো সম্পর্কই নেই মানে আচ্ছা, আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ এসে বাম পাশে দাঁড়িয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম কান ধরে কোনো বর্ণনা আসছে যে জামার কলার হ্যাঁ, ধরে টেনে হ্যাঁ। পাশে এনে লাগালেন তো এখন কাঁধ ধরে লাগানোর যা দিয়ে মানে তো সাল্লাম কিন্তু তার সাথে যে ইকতেদা করবে কেউ এই নিয়তে কিন্তু তিনি দাঁড়াননি রসুল্লাহ নিজে সালাতে না আমরা হ্যাঁ। আর আমাদের জানা নাই যে নবী সাল্লাম এই ধরনের কোনো নিয়ত করেছেন বা করতে বলেছেন এটা হলো আম্মা বালুয়া আচ্ছা। দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় হচ্ছে আল্লাহ নবী করেছেন খোলাফার আসেন ইমামতি করেছেন দৈনন্দিন প্রতি মুহূর্তে প্রয়োজন অথচ কোনো হাদিসের ক্ষেত্রে আমরা পাইলাম না যে আল্লাহ নবী বলেছেন বা বলতে বলেছেন মুক্তাদিকে বা ইমামকে এখানে আর একটা বিষয় এটা হতেই পারে না আল্লাহ রাসুল এটা আম হাদিস বলে ইনামলা আমল বিন নিয়াত কিন্তু শুধু কি সালাদটাই আমল যেটা শেখ আমানুল্লাহ সাহেব বোঝালেন যে পুরো একজন মমিনের পুরো জীবনটাই হলো এবাদত প্রত্যেকটি ক্ষেত্রে সে আল্লাহ হ্যাঁ, তহিদ প্রতিষ্ঠা করবে মানে তার মধ্যে এবাদত করবে আর প্রত্যেকটা কাজে জড়িত কিন্তু জাকাত দেওয়ার সময় তোমরা নিয়াত তৈরি করিনি যে আমি কোন উদ্দেশ্যে নিয়াতটা দিচ্ছি জাকাতুল ফেতরও তো আমরা দিই কুরবানি তো করি এ ধরনের তো কিন্তু নিয়াত তো আমরা কখনো করিনি শুধু সালাতের উপরে চাপা দিলাম কেন আমরা নিয়াতটাকে এটা একটা আর হ্যাঁ, হ্যাঁ, সমস্যা <laughs> হচ্ছে যে নিয়ত মুখস্থ নাই দেখে অনেকে সালাত আদায় করছেন না জি এটা তো বাস্তব তো এই যে হাজার হাজার নিয়ত এই সন্নতের জন্য আলাদা নিয়ত নফলের জন্য আলাদা নিয়ত আচ্ছা, তারাবির জন্য আলাদা নিয়ত এখানে এই বিতেরের জন্য আলাদা নিয়ত এটা একটা বোঝাও বটে মানে এর কারণে দেখা যায় অনেক মানুষ যে ভাই নিয়ত টিয়ত জানি না এ তো নামাজ পড়া একটা কিন্তু খুব বিশাল একটা হাদিস আছে খুব গুরুত্বপূর্ণ শহীদের ব্যাপারে একটা হাদিস আছে জি সোহেল বখারির হাদিস সবার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ নবী বললেন যে অনেক ধরনের যোদ্ধা আছে কাউকে হয়তো এই কাত মাগনামান গনিমত পাওয়ার জন্য যুদ্ধ করে কেউ কেউ কেউ যুদ্ধ করে আয়ু আয়ুকালে সোজা লোকটা খুব বীর সাহসী বীর সাংঘাতে বীর কিন্তু শহীদ সেই হবে যে যার মনের মধ্যে গভীর নিয়ত আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি যুদ্ধ করছি সেই ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তি গাজী হবে এছাড়া কিন্তু শহীদ হবে না জি ধন্যবাদ ডক্টর মুসলে আপনাদের আলোচনা থেকে আমরা অত্যন্ত স্পষ্টভাবে যে বিষয়টা উপলব্ধি করতে পারছি সেটা হলো যে নিয়াত বলতে যা বোঝায় সেটা হলো মনের ইচ্ছা আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো সহজভাবে পরিষ্কারভাবে বুঝলাম সেই বিষয়টার উপরে নিজের জীবনকে গড়ে তোলা এবং যেই কাজ করলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে এরকম কোনো বেদাত বা নতুন কোনো আবিষ্কার যেন আমরা না করি মহানবী সাল্লাহ ইসলাম এই বিষয়টাকে যেভাবে দেখেছেন যেভাবে আমাদেরকে পালন করতে বলেছেন এবং তার সাহাবিরা এই বিষয়টাকে যেভাবে আমল করে আমাদের কাছে দেখিয়ে গেছেন নমুনা রেখে গেছেন আমরা সেইভাবেই যেন এই কাজটা করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV মানবতার সমাধান মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানি শেখ হাসিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায়